আনাস রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম এর সুনত এই যে যদি কেউ কুমারী মেয়ে বিয়ে করে তবে তার সঙ্গে সাত দিন রাত্রি যাপন করতে হবে আর যদি কেউ কোনো বিধবা মহিলাকে বিয়ে করে তাহলে তার সঙ্গে তিন দিন যাপন করতে হবে